السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে বিশেষ আমন্ত্রণ আমাদের হাদিসের কাহিনী এ অনুষ্ঠানে হাদিসের কাহিনী প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার ওম্মাকে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন কৌশলে বিভিন্ন পদ্ধতিতে তিনি মুসলিম উম্মাকে হেদায়েতের পথের দিক নির্দেশনা দিয়েছেন মুসলিম উম্মাকে দিক নির্দেশনা দিয়েছেন সরাসরি নির্দেশ দেওয়ার মাধ্যমেও মুসলিম উম্মাকে দিক নির্দেশনা দিয়েছেন কতগুলি বাস্তব নির্ভেজাল নির্ভুল তথ্যপূর্ণ গল্প বা কাহিনী বর্ণনার মাধ্যমেও সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই অধিবেশনে আমরা আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহিহুল বুখারি মুসলিম এর হাদিসের আলোকে একটি কাহিনী আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে আমরা পৃথিবীতে যারা রয়েছি বিভিন্নজন বিভিন্ন পেশা পেশাজীবী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত রয়েছি কেউ ধনী কেউ গরিব কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত কেউ উন্নত পরিবারের কেউ নিম্ন পরিবারের বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু আমরা সকলেই আমাদের জীবনের সমাপ্তি একদিন ঘটাব সকলেই আমরা পৃথিবী থেকে বিদায় নেব এক্ষেত্রে কারো দ্বিমতের কোনো সুযোগ নেই ধনী হলেও তাকে যেতে হবে শিক্ষিত হলেও তাকে যেতে হবে গরিব হলেও তাকে যেতে হবে অসহায় দিনমজুর হলেও তাকে যেতে হবে কোনো দেশের প্রধান হলেও তাকে যেতে হবে পরপারে যাওয়ার বিকল্প কারোই কোনো পথ নেই সেই পরপারে একদিন পাড়ি জমাতেই হবে আমাদেরকে এমনইভাবে পৃথিবীতে আল্লাহ সুবহানা তালা যাদেরকে সবচেয়ে মর্যাদা দিয়ে প্রেরণ করেছেন আল্লাহ সুবহানা হুয়া তালার মনোনীত নির্বাচিত সেই নবী রাসুলগণ তারাও কিন্তু পৃথিবীতে বড় একটি দায়িত্ব পালনের রত থাকলেও চিরস্থায়ী থাকার তাদেরও সুযোগ ছিল না তারাও পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদেরকেও বিদায় নিতে হয়েছে আমাদেরকেও বিদায় নিতে হবে এমনই নবী রাসুলদের একটি কাহিনী আজকে আমরা শুনব সুপ্রসিদ্ধ একজন রাসুল মুসা আলী হিসালাতাম আল্লাহ সুবাহ অন্যান্য নবী রাসুলের মতো মুসা আলি সালাতামকেও নবাদ দিয়েছেন রেসালাত দিয়েছেন আল্লাহ সুবহানা হাত কাছে অন্যান্য নবীদের চেয়ে মুসা আলি সালাতামের একটি বিশেষ সম্মান ও মর্যাদার দিক ছিল যে আল্লাহ সুবহানা হাত তালা শুধু ওয়াহি এর মাধ্যমে নয় জিবরিল এর মাধ্যমে নয় বরং সরাসরি আল্লাহ সুবহানা হাত তালার সাথে মুসা আলি সালাতামের জাগ্রত অবস্থায় কথোপকথন হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতুসাল্লামকে বিশেষভাবে এই মর্যাদা দিয়েছেন এজন্যই তাকে বলাও হয় মূসা কালিমুল্লাহ মূসা হলেন এমন রাসূল যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথোপকথন করেছেন এই বৈশিষ্ট্য মুসা আলাই সালাতুসাল্লাম লাভ করেছেন কিন্তু মুসা আলি সালাতুসাল্লাম তাকেও একই পথের পথিক হতে হয়েছে এই জন্য তিনি পৃথিবীতে থেকেই যাবেন পৃথিবী থেকে বিদায় নেবেন না বিষয়টি তার ক্ষেত্রেও কিন্তু এমন ছিল না বরং একই ছিল তার ক্ষেত্রেও তাকে ওই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে মুসা আলি সালাতাম এবং মালাকুল মাউত মালাকুল মাউত যিনি বিশ্বের সমগ্র প্রাণীর প্রাণ কবজের যান কবজের দায়িত্বশীল মৌল ফেরেস্তা প্রধান ফেরেস্তা তিনি হলেন মালাকুল মৌত যাকে আমাদের সমাজের ভাষায় আজরাইল বলা হয় আজরাইল এ নামটি মূলত কোরআন এবং সহিহাদিসে আসেনি এটি বাহিনী ইসরাইল অন্যান্যদের কেসা কাহিনীতে পাওয়া যায় প্রকৃতপক্ষে কোরআন এবং সন্ন্যায় এ ফেরেস্তার নাম এসেছে মালাকুল মাউত যাকে আল্লা সুবাহানা হুয়া মৃত্যু বিষয়ে দায়িত্বশীল করেছেন আল্লাহ সুবাহানা হুয়া তালার নিয়ম নীতি অনুযায়ী মুসা আলি সালাতামের যখন আয়ু শেষ হয়ে যায় হায়াত শেষ হয়ে যায় আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে নির্দেশিত হয়ে মালাকুল মাউত মুসা আলি সালাতামের কাছে আসলেন তার যান কবজ করার জন্য মুসা আলাই সালাতামকে বললেন আজিব রব্বাক আপনার রবের ডাক এসে গেছে আপনি রবের ডাকে সারা দিন মুসা আলিহি সালাতাম মালাকুল মাউতের এ কথা শুনে তিনি বিরক্ত বোধ করলেন এমনকি সজরে মুসা আলি সালাতুসাল্লাম তার হাত দিয়ে থাপ্পড় মারলেন মালাকুল মৌতের চেহারায় মুসা আলি সালাতুসাল্লামের এই সজরে থাপ্পড়ে মালাকুল মাউতের একটি চোখ পর্যন্ত নষ্ট হয়ে গেল মালাকুল মাউত আতবম্ব হয়ে গেলেন মুসা আলি সালাতুসাল্লাম এর কারবার দেখে তিনি ফিরে চলে গেলেন আল্লাহ সুবহানা হুয়া তালার কাছে আল্লাহ সুবহানা হুয়া তালা তিনি মালাকুল মাউতের চোখকে ভালো করে দিলেন পূর্বের অবস্থায় ফিরিয়ে দিলেন দেওয়ার পর বললেন যে ঠিক আছে সরাসরি যেহেতু মূসাকে তুমি মৃত্যুর ডাকে সাড়া দেওয়ার জন্য বলেছ তাই মূসা হয়তো এটিকে কবুল করেনি করতে চায়নি বা আশ্চর্য ব্যতিক্রম মনে করেছে তুমি যাও মোসাকে একটু সুন্দরভাবে প্রস্তাব দিয়ে তারপর তার অবস্থানটা জেনে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করো মালাকুল মৌত আল্লাহ সুবাহ আলার নির্দেশে আবার মুসা আলি সালাতুসাল্লামের কাছে আসলেন এসে বললেন হে মুসা আলি সালাতুসাল্লাম আপনি একটি গরুর পৃষ্ঠে হাত রাখুন গরুর পিঠে হাত রাখুন কি হবে গরুর পিঠে হাত রাখলে আপনার হাতের নিচে যতগুলি পশম হবে প্রতিটি পশমের বিনিময় আপনি এক বছর করে বাঁচার সুযোগ পাবেন অর্থাৎ যতটি পশম আপনার হাতের নিচে থাকবে তত বছর আপনার আয়ু আরও বৃদ্ধি করে দেওয়া হবে তত বছর আপনি পৃথিবীতে জীবিত থাকবেন মুসা আলাই সালাতুসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ এত বছর আমি বাঁচব এরপরে আমার কি হবে আল্লাহ সুবাহানহতালা বললেন যে এরপরে আবার একই পথে যেতে হবে এত বছর পর বাঁচার পরেও আবার মৃত্যু বরণ করতেই হবে মরণের ডাক আসবে সেই ডাকে সাড়া দিতেই হবে মুসা আলাইহিসালাতুসাল্লাম বললেন যদি তাই হয় এত বছর বাঁচার পরেও যদি আবার আমাকে একই পথে যেতে হয় তাহলে পৃথিবীতে বেঁচে থাকে তো আমার কোনো স্বার্থ নেই বেঁচে থাকাটা আমার জন্য কোনো বিশেষ কল্যাণজনক আমি মনে করছি না সুতরাং এই অবস্থায় আমার মৃত্যু হয়ে যাক যান কবচ করা হোক এটিতে আমি প্রস্তুত রয়েছি এভাবে মুসা আলি সালাম তিনি প্রস্তুত হলেন এবং মালাকুল মৌতের সেই প্রস্তাবকে তিনি মেনে নিলেন মেনে নিয়ে তিনি মৃত্যুবরণের জন্য প্রস্তুত হলেন রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলছেন একদিন সাহাবিদেরকে নিয়ে চলতে যে আমার যেন মনে হচ্ছে যে অমুক জায়গায় সেই ফিলিস্তিনের পার্শ্ববর্তী স্থানে রাস্তার পার্শ্বেই মুসা আলি ইসালাতুসাল্লামের কবর যদি কাজ দিয়ে যেতাম তাহলে তোমাদেরকে আমি সচক্ষে দেখাতে পারতাম যে এটা হচ্ছে মোসা আলী সালাতাম এর কবর আল্লা সুবহান আলা যে নবী রাসুলগণকে পৃথিবীর মাঝে বহু মর্যাদা দিয়েছেন বহু শ্রেষ্ঠত্ব দিয়েছেন বহু বৈশিষ্ট্য দিয়েছেন কিন্তু এত বৈশিষ্ট্য মর্যাদা শ্রেষ্ঠত্ব পাওয়া সত্ত্বেও কারো পক্ষে এ পৃথিবীতে স্থায়ীভাবে থাকা সম্ভব হয়নি পৃথিবী থেকে বিদায় নিতেই হয়েছে মুসা আলাই সালাতুসালাম তিনি চলে গেছেন তারপরে যিনি আসলেন ঈসা আলাইহি সালাতুসালাম তিনিও আল্লাহ সুবাহানা হুয়া তালার আরও বিশেষ রাসুল তাকেও চলে যেতে হয়েছে সর্বশেষ নবী ও রাসুল হিসাবে পৃথিবীতে আগমন ঘটেছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তিনিও পৃথিবীতে দীর্ঘদিন ইচ্ছামতো অবস্থান করতে চাইলেই হয়তো কিছুদিন সুবিধা তাকে দেওয়া হতো ছাড় দেওয়া হতো কিন্তু চিরস্থায়ীভাবে তিনিও থাকার সুযোগ পেতেন না মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তাকেও পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে আল্লাহ সুবাহানহতালা সকলের একটি নির্দিষ্ট আয়ু নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন বলেন ফাইদা জা আজালুহুম লাস্তাকিরুন সকলের একটি নির্দিষ্ট সময় রয়েছে নির্দিষ্ট আয়ু রয়েছে যখন এই সেই নির্দিষ্ট মুহূর্ত ঘনিয়ে আসবে আমাদেরকে পরপারে ডাকে সাড়া দিতে হবে আমাদেরকে চলে যেতে হবে এটাই আমাদেরকে প্রমাণ করে যে দুনিয়ার ক্ষমতা নয় দুনিয়ার পদ নয় দুনিয়ার শক্তি সম্পদ নয় আল্লাহ সুবহানা হুয়া তালার কাছে যাদের বিশেষ পদ রয়েছে আল্লাহ সুবহানা হুয়া তালার কাছে যাদের বিশেষ মর্যাদা রয়েছে তারাও এ পৃথিবী থেকে এসেছে পৃথিবীতে এসেছেন এবং পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন সেই নবী রাসুলগণের মাঝে শুধু একজনেই ঈসা আলি সালাম তিনি পৃথিবীতে এসেছিলেন পৃথিবী থেকে আল্লাহ সুবাহানুয়াতালা তাকে তুলে নিয়েছেন আসমানে তিনি অবস্থান করছেন আবারও ঈসা আলি হিসালাতুসাল্লাম আল্লাহ সুবাহানুয়াতালার নিয়ম নীতি অনুযায়ী পৃথিবীতে আগমন ঘটবে তার আগমন ঘটলে তিনি পৃথিবীতে চিরজীবন থাকবেন এমনটি নয় বরং পৃথিবী থেকে তাকে আবারও মৃত্যুবরণ করতে হবে সুতরাং সকল নবী রাসুলগণ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন জীবিত রয়েছেন এখনও ঈসা আলি হিসালাতুয়াসাল্লাম তাকে হত্যাও করা হয়নি তাকে শুলিবিদ্ধও করা হয়নি তিনি এখনও জীবিত রয়েছেন আল্লাহ সুবাহানুয়াতালা তার দিকেই তিনি তাকে তুলে নিয়েছেন আবার তিনি শেষ মুহূর্তের দিকে পৃথিবীতে তার আগমন ঘটবে তিনি পৃথিবীতে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের শরীয়তের আলোকে শাসন কার্য পরিচালনা করবেন এবং সময় আয়ু তার যখন শেষ হয়ে যাবে পৃথিবী থেকে তাকেও বিদায় নিতে হবে তিনিও মৃত্যুবরণ করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং আজকে একজন মুসলিমের একজন মানুষের একটু ভাবা উচিত আপনি কোন অবস্থায় রয়েছেন আপনি হয়তো বা মনে করছেন যে আমি কেবলমাত্র যৌবন বয়সে পদার্পণ করেছি সামনে আমার দীর্ঘ জীবন রয়েছে তাই আপনি সালাতের ক্ষেত্রে গাফিল দিন মানার ক্ষেত্রে গাফিল আপনি মনে করছেন যে আমার বয়স আরেকটু হবে আমি একটু আরও ভারী বয়সে যাব হয়তো চল্লিশ পঞ্চাশ এই ধরনের বয়স হবে তারপর আমি সালাদ শুরু করব তারপর আমি ইসলামের বিভিন্ন বিষয়গুলি মেনে চলার চেষ্টা করব আপনি কি জানেন আপনি চল্লিশ পঞ্চাশ বছর বেঁচে থাকবেন তা তো আপনার জানার কোনো সুযোগ নেই একটু অনুমান মাত্র বরং আপনার চোখের সামনে যেমন অসংখ্য অগণিত মানুষ কেউ তার শৈশবে কেউ তার কৈশোরে কেউ তার যৌবনে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আপনার ছোটরাও পৃথিবী থেকে চলে যাচ্ছে আপনাকেও এমনইভাবে কোন দিন হঠাৎ করে চলে যেতে হবে কখন যেতে হবে সে বিষয়টি আপনি নিশ্চিত না পৃথিবীর কেউ নিশ্চিত না নিশ্চিত তো শুধু একজনেই তিনি হলেন আল্লাহ সুবাহানা হুয়া তালা যেহেতু আমরা নিশ্চিত নই কখন আমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব কখন পরপারের ডাক আসবে আপনি কি এটি চান না আপনি যেন একজন মুসলিম হিসাবে পৃথিবী থেকে বিদায় নেন আপনি যেন একজন নামাজি হিসাবে আল্লাহ সুবহানাহুয়াতালার ডাকে সাড়া দিতে পারেন আপনি একজন দিনদার হিসাবে আল্লাহ সুবহানাহুয়াতালার ওই পারের যাত্রী হতে পারেন আপনি হয়তো বলবেন যে হ্যাঁ চাই তাহলে কিভাবে আপনি চান এটা অথচ আপনি এখনও সালাতের ক্ষেত্রে গাফেল এখনও ইসলাম মেনে চলার ক্ষেত্রে অমনোযোগী এখনও আল্লাহকে ভয় করার ক্ষেত্রে বহু দূরে রয়েছেন এজন্য আল্লাহ সুবহানা হুয়া তালা সুন্দরভাবে নির্দেশনা দিচ্ছেন সুরা আল ইমরানি আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আংচুম মুসলিমুন ওহে যারা ইমান এনেছ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো হাক্কা তুকাতিহ যে ধরনের আল্লাহ সুবাহ তালাকে ভয় করা উচিত সেভাবেই তোমরা ভয় করো আজকে যদি আমরা সত্যি আল্লাহ সুবাহ তালাকে ভয় করতাম যেই আল্লাহ সুবাহ তালা আমাদেরকে নিদর্শনস্বরূপ অনেক কিছু দেখালেন আমরা যদি স্মরণ করি সেই সুনামির কথা যেই সুনামি মুহূর্তের মাঝে কত শত মানুষ কত শত ঘর বাড়ি রাস্তাঘাটকে লণ্ডভণ্ড করে দিয়েছে আল্লাহ সুবাহানহতালা এই সুনামিতে যেমন শত শত হাজার হাজার লক্ষ মানুষের প্রাণকে কেড়ে নিয়েছেন আপনাকে আমাকেও এ ধরনের যে কোনো মুহূর্তে কোনো এই ধরনের সমস্যার মধ্য দিয়েও আপনাকে আমাকেও শুধু ব্যক্তি নয় সপরিবারে শুধু পরিবার মানুষ নয় এমনকি ঘর বাড়ি সব কিছু সহ আমাদেরকে কখন নিয়ে চলে যাবেন আল্লাহ সুবাহানহাতালা তা তো আমরা কিছুই জানি না অতএব আল্লাহ সুবাহানহাতালাকে যদি সত্যিই ভয় করি আমরা ভয় করা উচিত সেভাবেই যেভাবে তাকে ভয় করলে আমরা দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারব আপনি বলেন আল্লাহকে ভয় করছেন আপনি অথচ আপনি অন্যায় পথে চলছেন কিভাবে। আল্লাহ সুবাহানহতালা তো দেখছেন আপনি কি অন্যায় করছেন আপনি কি অপকর্মের মাঝে নিজের জীবনকে মগ্ন করে রেখেছেন আপনি কোন সমস্ত কথাবার্তা কার্যক্রম নিজের জীবনে সবসময় চালু রেখেছেন এটাকে কি আল্লাহ সুবাহানহতালা পছন্দ করেন না আল্লাহ সুবাহানহতালা এটা অপছন্দ করেন কোনো সন্দেহ নেই আল্লাহ সুবাহানহতালা কি পছন্দ করেন আর করেন না এটি আপনি নিজে অনুভব করতে পারছেন তাহলে আপনি আল্লাহকে ভয় করেন আবার আল্লাহ অপছন্দ করেন এমন কাজের মধ্যে আপনি কিভাবে ব্যস্ত থাকতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা একটু চিন্তা করা দরকার নবী রাসুলদেরকেও এভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে পার্থিব ব্যস্ততার অজর আপত্তি কখনো গ্রহণযোগ্য হয়নি আপনাকে আমাকেও এ পৃথিবী থেকে বিদায় নিতে হবে পার্থিব ব্যস্ততা পারিবারিক ব্যস্ততা সামাজিক ব্যস্ততা নিজের ব্যক্তির ব্যস্ততাও কখনো আল্লাহ সুবাহানুয়া আলার কাছে গ্রহণযোগ্য ওজোর হবে না আপনি যে অবস্থায় আছেন সে অবস্থায় আপনাকে বিদায় নিতে হবে সেই ব্যক্তি হলেন সৌভাগ্যবান যার বিদায়টি হবে ইমানের সাথে যার বিদায় হবে একজন নামাজি হিসাবে যার বিদায় হবে একজন দিনদার হিসাবে যার বিদায় হবে একজন মুসলিম হিসাবে আল্লাহ রাবুল আলমিন বললেন ওহে যারা ইমান এনেছ তোমরা আল্লাহকে ভয় করো যেমনইভাবে ভয় করা উচিত ওয়ালা না ইল্লা ও আংচুম মুসলিমুন আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমরা যেন সর্বাবস্থায় মুসলিম হয়ে প্রস্তুত থাকি মৃত্যুর জন্য তাহলে আমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারব আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন মৃত্যুর পরেই আমাদের প্রতিদান হিসাবে আমরা পাব সেই জান্নাতের সুখ শান্তি আল্লাহ আমাদেরকে সে বিষয়গুলি উপলব্ধি করার এবং সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন